তারা বলেছেন আদিম আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাটা হলো মহাপাপ তো শির্ক করা কেন মহাপাপ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাকে মহাপাপ কেন বলা হলো মহা অন্যায় বলা হলো কেন এই জন্য যে যত রকম এবাদত আছে সমস্ত এবাদতের হকদার সঠিক অধিকারী হলেন আল্লাহ কিন্তু এই হক আল্লাহকে না দিয়ে অন্যকে দেওয়ার মানেই হলো অন্যায় করা জুলুম করা কোন ব্যক্তি ধরেন আপনার সমাজে এক ব্যক্তির কাছ থেকে দশ লক্ষ টাকা পাবে সেই দশ লক্ষ টাকা যে ব্যক্তি পাবে তাকে না দিয়ে অন্য এক ব্যক্তিকে দিয়ে দিল তো এটা অন্যায় হলো কি না সম্পূর্ণরূপে এটা অন্যায় কাজ এই অন্যায় বর্জন করা অপরিহার্য সুতরাং আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছেই মাথা মতো করা এটা হচ্ছে আল্লাহর প্রাপ্য আল্লাহর হক আমাদের প্রতি আল্লাহর এটা প্রাপ্য রয়েছে যে আমরা আল্লাহ তবারক আলার ইবাদত করব তার সাথে কোন বস্তুকে অংশীদার বানাবো না কেন আল্লাহ তালা বলেছেন আল্লাহর ইবাদত করো তার সাথে অন্য কোন বস্তুকে অংশীদার বানাবে না এই বলে আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দিয়েছেন এই আয়াতটি সুরা নিসার মধ্যে রয়েছে আর আলিম পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতটির দ্বারা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তালা যে তোমরা শির্ক বর্জন করবে শির্ক করলে পরিত্রাণ পাওয়া যাবে না আল্লাহ তালা ইচ্ছা করলে সমস্ত গুনা খাতা মাফ করে দিতে পারবেন কিন্তু শির্কের গুনা মাফ করবেন না এটা তাঁর অকাট্য ফায়সালা আল্লাহ ইচ্ছা করলে শিরকের গুণা ব্যতীত অন্য অন্য গুণা মাফ করে দিতে পারবেন ইচ্ছা করলে কিন্তু শিরকের গুণা আল্লাহ মাফ করবেন না কিন্তু আল্লাহ তালা বলেছেন তৌবার হে তুমি জানিয়ে দাও যে আমার বান্দারা যারা নিজের আত্মার প্রতি জুলুম করেছে তারা যেন থেকে নিরাশ না হয় কেন নিরাশ হবে না যে আল্লাহ সুযোগ রেখে দিয়েছেন তৌবার জন্য মানুষকে উৎসাহিত করেছেন তৌবার দিকে মানুষকে আসার জন্য আহ্বান করেছেন সুতরাং কোন ব্যক্তি শির্ক করেছে কুফুরি করেছে অন্যায় করেছে অপকর্ম করেছে যদি তাতে থেকে তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে সে পবিত্র হয়ে যাবে তার শির্কের গুণাও মাফ হয়ে যাবে তাহলে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আমাদের দ্বারা জীবনে যদি কোনো সময় সিরকি ঘটে থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তৌবা করে নেব তৌবা করে নিলে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু তৌবা না করে কেউ যদি মৃত্যুবরণ করে এদিকে শির্ক করছে পীর বাবাকে গিয়ে সিজদা করছে মাজারে গিয়ে সিজদা ঠুকছে আর তাহার যুদের নামাজ পড়ছে হজ করছে জাকাত দিচ্ছে সৎকর্ম করছে সব বিফলে যাবে লাই না শ্রাক্তা লাই আহবাতান না আমানো যদি তুমি আল্লাহর সঙ্গে অন্যকে শরিক বানাও তাহলে তোমার সব সৎকর্ম বিফলে যাবে সব ধ্বংস হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আমাদের সুযোগ রয়েছে আমরা তৌবা করে নেব আল্লাহর দিকে ফিরে আসব এটাই হচ্ছে আমাদের পরিত্রাণের পথ সুতরাং আমরা শির্ক বর্জন করব আর যাতে আল্লাহ তালার নৈকট্য লাভ হবে সেটাই করব এটাই আপনি আমি সুরা হাতে পাঠ করে থাকি ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন এই আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে পীর বাবার কাছে কেন গেলেন তাহলে এখানে তো মুনাফে কি হয়ে গেল আল্লাহর সঙ্গে মসজিদে আপনি বলছেন এই আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই আর মাজারে গিয়ে পীর বাবার কাছে বলছে আপনার সাহায্য চাই আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন তাহলে এটা একেবারে আল্লাহর সঙ্গে বিয়াদবিও করা হলো আর শির্ক করা হলো আর আপনি যে ওয়াদা করলেন সেটা ভঙ্গ করা হলো আল্লাহ তাবারাক ওয়াতাল্লাহ যেন আমাদেরকে শির্ক মুক্ত করে রাখেন এবং আমাদের তাওহিদ আমাদের আকিদা একত্ববাদ যে রয়েছে এটাকে যেন আমরাকে আল্লাহ তালা পরিষ্কার করে রাখার তৌফিক দান করেন আর শির্ক বর্জন করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন আকুল কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন ওয়াল মুসলিমাত কুল্লি আসসালামু আলাইকুম